সব ছেড়ে আমাদের সাথে কি যে এক আকর্ষণে মনটায় আমার যাই ছুটে যায় নবীর ওই সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে ও এই আমারে কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে এই আমারে কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গাছ ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে ও নবী তোমায় দেখার লাগি পাগলেই মন এত ভাবি তবু কেন দেখি না সপন নবী তোমায় দেখার লাগি পাগলেই মন এত ভাবি তবু কেন দেখি না সপন নবী তোমায় দেখার লাগি পাগলেই মন এত ভাবি তবু কেন দেখি না সপ দেখা দাও তুমি আমারে আমারে কি যে এক আকর্ষণী মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে ও এই আমারে কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর ওই সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে ও এই আমারে কত নিশি জেগে কাটে তোমার দেখা লাগে দেখা তবু পাই না আমি অধম ভাগি কত নিশি জেগে কাটে তোমার দেখা লাগে দেখা তবু পাই না আমি অধম ভাগি কত নিশি জেগে কাটে তোমা দেখা লাগি দেখা তবু পাই না আমি অধম ভাগি দেখা দাও তুমি আমারে ও আমারে কি যে এক আকর্ষণে মনটায় আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাবে আমারে ও আমারে কি যে এক আকর্ষণে মনটা আমার যায় ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে ও এই আমারে কি যে এক আকর্ষণে মনটা আমার যাই ছুটে যায় নবীর সোনালি গায় ও বারে বারে যেথায় যাওয়ার লাগি পাগলে মন প্রভু নিয়ে যাও এই আমারে ও এই আমারে